আদি ইবনু হাতিম রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম আমরা এমন সম্প্রদায় যারা এ সকল কুকুরের দ্বারা শিকার করে থাকি তিনি বলেন তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে বিসমিল্লা পরে পাঠিয়ে থাকো তাহলে ওরা যেগুলো তোমাদের জন্য ধরে রাখে তা খাও যদিও শিকারকে কুকুর হত্যা করে ফেলে আর যদি কুকুর শিকারের কিছুটা খেয়ে ফেলে তাহলে খাবে না কেননা তখন আমার আশঙ্কা হয় যে সে শিকার নিজের উদ্দেশ্যেই ধরেছে আর যদি তার সঙ্গে অন্য কুকুর মিলে যায় তাহলে খাবে না